সাময়িল আলহ সালাতামের যুগে যখন তিনি বৃদ্ধ বয়সে উপনীত হলেন লোকেরা তার কাছে আবেদন করল যে আপনি আল্লাহর কাছে অনুমতি চান দোয়া করুন যাতে আল্লাহ আমাদের জন্য একজন নেতা দান করেন যেই নেতার অধীনে আমরা জালিমদের বিরুদ্ধে লড়াই করব যুদ্ধ করব আল্লাহ রাব্বুল আলমিন তাদের জন্য একজন নেতা দান করলেন তালুথ নামে এবং তাদের প্রতিপক্ষ যাদের বিরুদ্ধে আল্লাহ তালা যুদ্ধের আদেশ করেছিলেন তাদের নেতার নাম ছিল জালুত আমরা পূর্বের আলোচনায় এই ঘটনার অনেক অংশ আলোচনা পেশ করেছি যে আল্লাহ সুবাহ এই তলুতের নেতৃত্বে যারা যুদ্ধ করতে যাবে এদেরকে পরীক্ষা করার ইচ্ছে করলেন কারণ পরীক্ষা যদি না করা হয় যুদ্ধের ময়দানে গিয়ে তারা পালাতে পারে কঠিন মুহূর্তে তারা পক্ষ ত্যাগ করতে পারে আর সেই পরীক্ষাটা করেছিলেন সাধারণ একটা বিষয় দিয়ে ইন্নাল্লাহ নাহার আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে একটা নহর দিয়ে পরীক্ষা করবেন তোমাদের নদী অতিক্রম করতে হবে সফরের ক্লান্তি এবং পিপাসার কষ্ট থাকা সত্ত্বেও এখান থেকে তোমরা পানি পান করতে পারবে না তবে হ্যাঁ এক চিল্লু দুই চিল্লু পানি পান হাতে নিয়ে পানি পান করতে পারবে মুখ দিয়ে পানি পান করতে পারবে না বেশি পান করতে পারবে না এটা ছিল একটা পরীক্ষা কারণ যদি এই পরীক্ষাই পাশ না করে কে কমান্ডারের কমান্ড মানবে কে আমিরের হুকুম মানবে কে মানবে না এটা পরীক্ষার বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলমিন সেজন্য পরীক্ষা করলেন এই পরীক্ষায় বেশিরভাগ লোকেরা ফেল করল আমরা আলোচনায় পূর্বে দেখেছি আল্লাহ তারা বলছেন ফাসারিবু মিনহু ইল্লা কালিল মিনহুম বেশিরভাগ লোকেরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না তারা ওই নদীর পানি পান করল এবং তাদেরকে যুদ্ধে যাওয়ার সুযোগ দেওয়া হল না এরপরে যেই অল্প সংখ্যক লোকেরা আল্লাহর এই পরীক্ষায় পাশ করল তারাই সামনে অগ্রসর হল তাদের মধ্যেও আবার কিছু লোক তারা বলল যে আমাদের তো এই জালুত এবং তার যে সেনাদল এই দুর্ধর্ষ সেনাদলের কাছে আমাদের শক্তি একেবারেই নগণ্য আমরা এদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না যারা মমিন ছিল তারা সান্ত্বনা দিল যে না আল্লাহ তালার অনুমতিতে আল্লাহর সাহায্যে কত ক্ষুদ্র দল কত বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছে এরপরে আজকের আলোচনা তালুতের নেতৃত্বে যখন মমিনদের এই বাহিনী যাদের সংখ্যা দেখা যায় তিনশো তেরো জন এটা গত আলোচনায় বলেছিলাম যুগে যুগে আল্লাহ রব্বুল আলমিন অল্প সংখ্যক লোকদের মাধ্যমে বিশাল বাহিনীকে পরাজিত করেছেন আমরা তাফসিরে সে বিষয়গুলো আলোচনা করবো আল্লাহ আগে আমরা তর্জমা পেশ করছি ওলাম্মা বারাজু লিজালু তাওয়াজুনুদিহি লাম্মা মানে যখন বারাজু যখন তারা সামনে অবতীর্ণ হলো প্রকাশ পেল জালুত আবার জুনুদিহি জালুত এবং জানুত জালুতের সেনাদল জালুতের যে বাহিনী ছিল এদের যখন সামনে তারা মমিনরা অবতীর্ণ হল অলু তারা আবেদন করল আল্লাহর কাছে বলল রব্বানা আফ্রিকা আলাইনা সবরা সাব্বিত আকদামানা রব্বানা হে আমাদের রব আফ্রিক আলাইনা সবরান আপনি আমাদের উপরে সবর এই সবর মানে এই নয় যে ওরা মারবে আমরা গাল পেতে দিব অনেকে সবরের ভুল অর্থ বুঝে সবরের মানে হচ্ছে এক এক জায়গায় এক এক রকম কোন মমিন আপনার সঙ্গে দুরাচরণ করলো সেক্ষেত্রে চুপ থাকা এটা ঠিক আছে কিন্তু কোনো কাফের যখন মুসলমানকে চ্যালেঞ্জ করে অথবা যুদ্ধের ময়দান অবতীর্ণ হয় তখন সবরের মানি আর এটা থাকে না সবর মানি অটল থাকা স্থির থাকা এখানে সে অর্থই রব্বানা আফ্রিকা সবরান হে আমাদের রব আপনি আমাদেরকে সবর তথা যুদ্ধের ময়দানে অটল থাকার ব্যবস্থা করেন ওয়াসাব্বিত আকদামানা এরই ব্যাখ্যা সাব্বিত সাবেত রাখেন স্থির রাখবেন আকদাম মানে আমাদের কদম আমাদের পা আকদাম কদমের বহু বচন আমাদের পা আমাদের পদস্খলন যেন না হয় পা যেন অটল থাকে সেই তৌফিক দান করেন অংশর না আড়াল কৌমিল কাফিরিন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করুন মমিনরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে আল্লাহ তালা এরপরে বলছেন ফাহাজামুহুম মমিনরা যখন আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর কাছে আবেদন করে যুদ্ধ শুরু করল তারা আল্লাহর সাহায্য এবং আল্লাহর হুকুমে এই জালুত এবং তার বাহিনীকে পরাস্ত করল তাদেরকে ধ্বংস করে দিল অকতালা দাবুদ জালুতা তালুতের সেনা দলের মধ্যে অর্থাৎ মুসলিম সেনা দলের মধ্যে মুসলিম এই জন্য বলছি যে আগেও যারা মমিন ছিল তাদেরকে মুসলিম বলা হতো যুগে যুগে আল্লাহর দেওয়া দিনের নাম ছিল ইসলাম এবং সব যুগেই মুসলিম ছিল এহুদি খ্রিস্টান এগুলো আল্লাহর দেওয়া কোনো নাম নয় এজন্য কোরআন এটাকে প্রতিবাদ করেছে মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ইব্রাহিম আলহ ইসলাম ইহুদিও ছিলেন না নাসারা বা খ্রিস্টানও ছিলেন না ওয়ালাকিন কানা হানিফ আন মুসলিমা তিনি ছিলেন একজন হানিফ মুসলিম পিওর মুসলিম কাজে আগেও লোকেরা মুসলিম ছিল এই মুসলিম বাহিনীর মধ্যে একজন যুবকের নাম ছিল দাউদ যিনি পরবর্তীতে দাউদ আলাইহ সালাম নামে পরিচিতি লাভ করেন নবুয়াদ প্রাপ্ত হন তিনি তখন যুবক জালুদ ছিল আসলে দুর্ধর্ষ সেনা এবং কমান্ডার সে যুদ্ধের ময়দানে আহ্বান করলো চ্যালেঞ্জ করলো যে আমার সঙ্গে পারলে যুদ্ধ করতে আসো সম্মুখ যুদ্ধ মল্ল যুদ্ধের জন্য তিনি চ্যালেঞ্জ ছুড়ে মারলেন তালুতের বাহিনীর মধ্যে তথা মুসলিম সেনাদের মধ্যে কেউই সাহস করল না এর সামনে যাওয়ার জন্য শেষ পর্যন্ত তালুত ঘোষণা করলো এই জালুদকে যে হত্যা করতে পারবে তার মেয়ের সঙ্গে এই মুসলিমকে বিয়ে দেওয়া হবে দাউদ একজন যুবক তিনি সামনে অগ্রসর হলেন এবং জালুতের সামনে যুদ্ধ লিপ্ত হলেন এবং এমন ভাবে আক্রমণ প্রথম আক্রমণই জালুদকে হত্যা করে ফেলে আল্লাহ তালা সেটা বলছেন অকাতালা দাউদ ও জালুতা দাউদ জালুদকে হত্যা করে ফেলল ওয়াতাহুল্লাহুল কেবল ওয়াল এবং এই দাউদকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা হেকমা এসব দান করেছিলেন মিম্মা ইয়াশাউ আর আল্লাহ তারা তাকে যা ইচ্ছে তাই দান করেছেন তারা এরেম দান করেছেন নবুয়াদ দান করেছেন এরপরে আল্লাহ তারা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন এই কতল হত্যা মারামারি কেন এগুলো করতে হবে ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين মারামারি কাটাকাটি দুনিয়াতে আছে আল্লাহ তারা বলছেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বাউদাহুম বিবাউদিন যদি আল্লাহ রাব্বুল আলামিন কতকগুলো মানুষকে কতকগুলো মানুষের দ্বারা প্রতিহত না করতেন প্রতিহত না করতেন তাহলে বোঝা যায় দুনিয়াতে সবসময় একদল লোক জালিম থাকে অত্যাচারই থাকে আল্লাহ তারা এদের ক্ষমতা দান করেন এবং ক্ষমতায় থাকার পরে তারা ক্ষমতার অপব্যবহার করে অত্যাচার করে মানুষের পরে জুলুম করে আল্লাহ তালা এদেরকে প্রতিহত করার জন্য আর দলকে বিজয়ী করে দেন আল্লাহ বলছেন ولولا دفع الله الناس بعضهم ببعض আল্লাহ তারা যদি কিছু সংখ্যক লোকের মাধ্যমে অপর কিছু লোকদেরকে প্রতিহত না করতেন লাফাসাদাতিল আরদু তাহলে জমিন তথা পৃথিবী ফেতনা ফাসাদে পরিপূর্ণ হয়ে যেত ধ্বংস হয়ে যেত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীর প্রতি বড় অনুগ্রহশীল এজন্য তিনি কাউকে একক ক্ষমতার মালিক বানান না যে কেহ ক্ষমতার মালিক হয় এরপরে আল্লাহর নিয়ম হচ্ছে আবার এদেরকে পরাস্ত করে দেওয়া আর একজনকে ক্ষমতাশালী করে দেওয়া কোরআনে এই কথাটা যেমন এখানে আছে এরকম আরো কয়েক জায়গায় আছে সুরায় বাকারার যেমন পঞ্চাশটা একান্ন নম্বর আয়াত থেকে পড়লাম এরকম সুরায় হজের চল্লিশ নম্বর আছে ولولا دفع الله الناس بعضهم ببعض আল্লাহ যদি একদল মানুষের মাধ্যমে আর একদল মানুষকে প্রতিহত না করতেন মাসাজিদু তাহলে যুগে যুগে আল্লাহর যে সমস্ত এবাদতখানা ছিল মসজিদ এবং যেই যুগে ছিল গির্জা এই যে যুগে ছিল খ্রিস্টানদের আবাদত খানা এই সবগুলো ধ্বংস হয়ে যেত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে যারা সাহায্য করে আল্লাহ তাদেরকে সাহায্য করেন এরকম ভাবে কোরআনুল করিম আল্লাহ তালা জায়গায় বলেছেন অকুল জা আল হাক্কু ওয়াজাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা বলুন যা আল হাক্কু সত্য সমাগত সত্য এসে গেছে ওয়াজাহাকাল বাতিল এবং বাতিল চিরতরে মিটে গেছে ইন্নাল বাতিলা কানা জাহুকা নিশ্চয় বাতিল মিটে যাওয়ার বস্তুই কোরআনে আর এক জায়গায় এটা সুরা বনে ইসরায়েলের আঠারো নম্বর আয়াত সুরা আম্বিয়ার আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে বাল নাকজিফু বিল হাক্কি আলাল বাতিল মাগুহু ফাইদা হুয়া জাহিকুন আল্লাহ তারা বলছেন বাল নাকদিভু বিল হাক্কি আলাল বাতিল বাতিলের উপরে আমি হকের দ্বারা আঘাত করি বাতিলের উপরে হককে ছুঁড়ে মারি আঘাত করি ফাইয়াদমাগহু অতবার বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয় ফাইদাহু আজাহেকুন অতবার বাতিল নিশ্চিন্ন হয়ে যায় এবং হকের বিজয় হয় এমনিভাবে সুরায় সুরায়ের চব্বিশটা নম্বর বলা হয়েছে ওয়াইয়ামহুল্লাহুল বাতিলা ওয়ুহেব্বুল হাক্কাবে কালেমাতিহি আল্লাহ তারা বাতিলকে মিটিয়ে দেন নিশ্চিহ্ন করে দেন ওয়ুহেক্কাল হাক্কাবে কালেমাতিহি এবং সত্যকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কালেমাত নিজের কথার মাধ্যমে নিজের সাহায্যের মাধ্যমে বিজয় করে ছাড়েন ইন্নাহু আলী মুম্বিদাতি সুদূর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের খবর পর্যন্ত জানেন কে আল্লাহর জন্য জেহাদ করছে কে করছে না এটা আল্লাহ ভালো করে জানেন তাহলে আজকের আলোচনার মধ্যে মূল বিষয়টা হচ্ছে যুগে যুগে হক এবং বাতিলের লড়াই ছিল এবং থাকবে সত্য এবং মিথ্যার সংঘাত এটা থাকবেই আল্লাহ রাব্বুল আলমিন এর মাধ্যমে পরীক্ষা করতে চান যে কে মমিন আর কে মমিন না যারা অন্যায় করে ইসলাম তাদেরকে বিভিন্নভাবে নসিহাত করে উপদেশ দিয়েছে একটা রোগী যখন রোগী প্রথম ধরা পড়ে রোগ ধরা পড়ে ডাক্তার তাকে ঔষধ দেয় মলম দেয় অ্যান্টিবায়োটিক দেয় এইসবের কোনোটায় যখন কাজ না হয় শেষ পর্যন্ত ধরা পড়ল ক্যান্সার হয়ে গেছে এখন এটাকে অপারেশন করতে হবে ডাক্তার তখন বলে যে বাড়িতে গিয়ে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসো এক লাখ টাকা নিয়ে আসো লোকটা বাড়ি যায় গরু বিক্রি করে জমি বিক্রি করে প্রয়োজনে ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করে তারপরে মসজিদে দোয়াও পড়ায় টাকা নিয়ে আসে কি জন্য ডাক্তার যেন তার হাতটা বা যে অঙ্গটায় ক্যান্সার হয়েছে এটাকে অপারেশন করে কেটে ফেলতে পারে এখন দোয়া হচ্ছে কিসের জন্য কাটার জন্য মনে করুন জিহিবাতে ক্যান্সার হলো এখন জিহিবাটা কেটে ফেলতে হবে ডাক্তার পঞ্চাশ হাজার টাকা চাইল টাকা নিয়ে আসবে ডাক্তার টাকা পাইল লোকটাকে অপারেশন রুমে নিয়ে গেল এখানে নিয়ে তার অঙ্গটা কেটে ফেলল দুনিয়ার কোনো জ্ঞানী কথা বলবে না ডাক্তার কেন তার রুমের মধ্যে একটা লোকে লোকের অঙ্গহানি করছে কেন লোকটার একটা অঙ্গ কেটে ফেলল রুগীর কোনো আপত্তি নেই আত্মীয় স্বজনরা লিখিত দেয় আমাদের কোনো আপত্তি নেই কেন এটা সকলেই জানে যে যদি এই লোকটার বাকি অঙ্গগুলো বাঁচাতে হয় তাহলে তার এই ক্যান্সার যুক্ত অঙ্গটাকে কেটে ফেলতে হবে ঠিক তেমনি ভাবে একজন ডাক্তারের কাছে একটা রোগী যেরকম আল্লাহ সুবাহান তালার কাছে গোটা পৃথিবীর সমস্ত মানুষ সেরকম একটা লোকের একটা অঙ্গে যেমন অপারেশন করা জরুরি নতুবা গোটা অঙ্গকে নষ্ট করে ফেলবে তেমনি ভাবে গোটা পৃথিবী মানুষের মধ্যে আল্লাহ সুবাহ যে সংযোগ রেখেছেন এইখানে যদি কোনো মানুষ ক্যান্সার হয় গোটা পৃথিবীকে ফেতনা ফাসাদ দিয়ে পরিপূর্ণ করে ফেলবে সেজন্য আল্লাহ রাব্বুল আলমিন এদেরকে কতল করার জন্য এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য অপারেশন করার জন্য হুকুম করেছেন এই অপারেশন করার নামই হচ্ছে জেহাদ মনে করুন পৃথিবীতে সবচেয়ে বড় ক্যান্সার এখন আমেরিকা এবং এদের দোষর যারা এরা সব জায়গায় নিজেদের ক্ষমতাকে স্থায়ী করার জন্য মানুষকে হত্যা করে এখন দুনিয়ার মানুষের জন্য ফরজ হলো এই ক্যান্সারে অপারেশন করা আপনি বলবেন যে এদের কেমনে অপারেশন করব এদের বিশাল শক্তি সে উত্তর আজকের আয়াতে চলে আসলো কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসিরাতাম বিজনিল্লাহি তালুতের বাহিনীও বলেছিল قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده জালুত এবং তার সেনা দলের সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নেই মমিনরা কি বলেছিল قال الذين يظنون أنهم ملاقوا الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله কত ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী কত বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছে আল্লাহর হুকুমে কার হুকুমে এজন্য মমিনরা আল্লাহর উপরে ভরসা রেখে যুদ্ধ করে অস্ত্রের উপরে নয় জনসংখ্যার উপরে নয় হক এবং বাতিলের লড়াই যুগে যুগে ছিল আমরা যদি দেখি বাতিল যুগে যুগে যেই লেবাসে যেই সুরাত ধারণ করে এসেছে হক তার বিপরীতে মোকাবেলার জন্য দাঁড়িয়েছে আমরা দেখি আদম আলাইহালামকে যখন জান্নাতে তৈরি করলেন ওইখান থেকেই হক এবং বাতিলের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল হক আদম আলাইহিসালামের স্রোতে তো বাতিল ইবলিসের স্রোতে দাঁড়িয়ে গেল দুনিয়াতে আসার পরে আদম আলাইহিসালামের সন্তানদের মধ্যে হক হাবিলের ধরে আত্মপ্রকাশ করল বাতিল তার মোকাবেলায় দাঁড়ালো কাবিলের সুরত ধারণ করে এমনি ভাবে হাক হজরতে নূহ আলাই ইসলামের সুরত ধারণ করে আত্মপ্রকাশ করল বাতিল তারই ছেলে কেনানের সুরত ধারণ করল নিজের সন্তান বললেন আল্লাহ তারা আগেই বলেছেন ইয়া নূহ হে নু তোমার পরিবারকে নিয়ে তুমি নৌকায় উঠো নূ আলাইসালাম যখন দেখলেন পানি আসা শুরু হয়ে গেছে তার ছেলেকে বললেন আমার সঙ্গে আসো ওই আমার আদরের পুত্র আসো আমার সাথে নৌকায় ওঠো আল্লাহ তালা কি বললেন ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন হালিক হে নু খবরদার তোমার এই সন্তানকে ডাকবে না ও তোমার আহাল নয় তাহলে বুঝা গেল মমিনদের আহাল কেবল সন্তান হলি রক্তর সম্পর্ক থাকলেই মমিনদের আহাল হয় না পরিবার হয় না মমিনদের পরিবার হয় ইমানের সূত্রে ইমানের শক্তিতে এটা আমি বহুবার বলেছি যে আল্লাহর নবীর স্ত্রী উম্মে হাবিবা রাদি আল্লাহ তার আনহা আবু সুফিয়ানের মেয়ে হদাই বিয়ার সন্ধির পরে যুদ্ধবিরতির পরে আবু সুফিয়ান মক্কার নেতা মক্কার কাফেরদের লিডার মদিনায় চলে গেল গিয়া তার মেয়ে হাফ উম্মে হাবিবার ঘরে প্রবেশ করলো উম্মে হাবিবা তার বাপকে দেখা মাত্র তার ঘরের বিছানাটাকে উল্টিয়ে রাখলেন আবু সুফিয়ান চালাক মানুষ নেতা মানুষ কথাটা একটু ঘুরিয়ে দিলেন যে আচ্ছা তুমি যে বিছানাটাকে গুটিয়ে ফেললে কেন আমি অনেক বড় মানুষ নেতা মানুষ তোমার এই বিছানাটা আমার উপযুক্ত নয় সেজন্য গুটিয়েছ নাকি আমি এই বিছানার উপযুক্ত নই আল্লাহ নবীর স্ত্রী যদিও তার মেয়ে আবু সুফিয়ানের মেয়ে তিনি বলছেন আবু সুফিয়ান তুমি একজন মুশরেক আল্লাহ রাব্বুর আলমিন কোরআনে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজেসুন নিশ্চয় মুশরিক হচ্ছে নাপাক আর এই বিছানাটায় আল্লাহর নবী বসেন আল্লাহর নবী হচ্ছেন পবিত্র আল্লাহর নবী যেই বিছানায় বসেন সেই বিছানায় তোমার মতো কোনো নাপাক বসতে অধিকার রাখে না আমি সেজন্য গুটিয়ে ফেলেছি বোঝা গেল মমিনদের আহাল মমিনদের পরিবার হয় ইমানের ভিত্তিতে সাহাবাইকরাম সেই পরিচয় দিয়েছেন মুসার ওমায়ের মুসলমান হয়েছেন আর তার ভাই ওবায়দুল্লাহ ইবনে ওমায়ের বদরের যুদ্ধে বন্দী হচ্ছে মুসলিমদের হাতে পাশ দিয়ে যাচ্ছেন ভাই সাহাবি মুসাব ইবনে ওমায়ের বলছেন মুসলমানদেরকে ওরে ভালো করে বান্ধ ওর মা বড় ধনী অনেক টাকা দিয়ে ওকে ছাড়াবে ভাই বলল যে তুমি না আমার ভাই তুমি তোমাকে সুপারিশ করবে ছাড়াবার জন্য তুমি কেন ভালো করে মানতে বলছো বলো তুমি আমার কিসের ভাই তুমি মোশরেক কোন মোশরেক কোন কাফের মমিনদের ভাই হতে পারে না আমার ভাই তো ওরা যারা তোমাকে বাঁধতেছে তারা আমার ভাই এই জন্য মনে রাখতে হবে হক এবং বাতিলের লড়াই যুগে যুগে চলছে বলছিলাম বাতিল যখন কেনানের শ্রদ্ধে আত্মপ্রকাশ করল হক তখন নুহের শ্রদ্ধে তার মোকাবেলা করেছে বাতিল যখন নমরুদের সুরত ধরে আত্মপ্রকাশ করেছিল হক তখন ইব্রাহিম আলাই ইসলামের সুরত ধরে তার প্রতিবাদ করেছে বাতিল যখন ফেরাউনের সুরতে প্রকাশ করে পেয়েছিল হক তখন মুসা আলাই ইসলামের সুরত ধারণ করে প্রকাশ পেয়েছে বাতিল যখন বনে ইসরায়েলদের সুরত ধারণ করে প্রকাশ পেয়েছিল হক তখন ঈসা আলাই ইসলামের সুরত ধারণ করে তার মোকাবেলা করেছে বাতিল যখন রোম পারস্য তথা কায়সার এবং কেসরার সুরত ধারণ করে পৃথিবীতে অন্যায় রাজত্ব কায়েম করেছিল তার মোকাবেলার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আগমন করেছেন বাতিল যখন হাজ্জাজ ইউসুফের সুরত ধারণ করে অন্যায় জুল অত্যাচার শুরু করেছিল হক তখন সাইদ ইবনে জুবাইরের সুরত ধারণ করে তার মোকাবেলা করেছে বাতিল যখন খলিফা মনসুরের সুরত ধারণ করে জুল অত্যাচার নির্যাতন শুরু করেছিল হক তখন ইমামে আবু হানিফার সুরত ধারণ করে তার মোকাবেলা করেছে বাতিল যখন খলিফা আসেন বিল্লার সুরত ধারণ করে অত্যাচার এবং জুলুম শুরু করেছিল হক তখন ইমামে আহমদ হাম্বলের সুরত ধারণ করে তার মোকাবেলা করেছে বাতিল যখন তাড়িদের ফেতনার সুরত ধারণ করে পৃথিবীতে অত্যাচার এবং জুলুম শুরু করেছিল হক তখন ইমাম এবনে তাইমিয়া রহমতুল্লাহ সুরত ধারণ করে তার মোকাবেলা করেছে বাতিল যখন ভারতবর্ষে উদ্দিন আকবর বাদশাহ আকবরের সুরত ধারণ করে আত্মপ্রকাশ করেছিল ইসলামকে ধ্বংস করার জন্য দিন এলাহি নামক এক নতুন ধর্ম দাঁড় করিয়েছিল হক তখন মুজাদ্দ আল ফেসানি রহমাতুল্লাহ সুরত ধারণ করে তার মোকাবেলা করেছে বাতিল যখন নেজামুল মুলুকের শ্রদ্ধারে আত্মপ্রকাশ করেছিল হক তখন ইমাম গাজ্জালি শ্রদ্ধারণ করে মোকাবেলা করেছে বাতিল যখন ইংরেজদের সুরত ধারণ করে ভারতবর্ষের মুসলিমদেরকে নিশ্চিহ্ন করা চক্রান্ত করেছিল হক তখন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহের ফতুয়া হয়ে তারপরে মোকাবেলা করেছে বাতিল যখন এই ভারতবর্ষে খ্রিস্টানদের সুরত ধারণকে আত্মপ্রকাশ করেছিল তখন ওই সময় রহমতুল্লাহ কিরানবী তার মোকাবেলা করেছিলেন এমনি ভাবে বাতিল যখন কাদিয়ানির সুরত ধারণকে আত্মপ্রকাশ করেছিল তখন আতাউল্লাহ শাহ বুখারি রহমাতুল্লাহ তার মোকাবেলা করেছেন যুগে যুগে হক এবং বাতিলের সংঘাত এবং লড়াই চলতেই থাকবে আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম সাবধান করেছেন আজকে অনেকেই মনে করে এত দল এত মত আমরা কই যাব আমি বলি দল মত তো তৈরি হবে এটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন আমাদের অনেকেরই এই ধারণা ক্লিয়ার না অনেক ওয়াজ নসিহাত শুনে তারপরেও দেখা যায় যে বয়ানের পরে জিজ্ঞেস করি এত দল কেন হলো যে কাহিনী আছে লাইলি মজনুর কিস্তা শুনে রাত ভর কাহিনী শুনে জিজ্ঞেস করে লাইলি পুরুষ নামে এলো আমাদের লোকদের অবস্থা এরকম আল্লাহ রসুল সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন কামত পর্যন্ত অনেক দল অনেক মত তৈরি হবে আল্লাহ রসুল সাল্লাম একটা ভাষণ দিচ্ছিলেন হাদিসে আসছে এটা মেশকাতে হাদিসটা আছে উনত্রিশ নম্বর পৃষ্ঠায় এরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণনা তিনি বলেন قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে কোনো একদিন নামাজ আদায় করলেন সুম্মা আকবালা আলাইনা বিওয়াজিহি অতবার আমাদের দিকে চেহারা ফিরিয়ে ঘুরে বসলেন আমাদেরকে একটা খুব তথ্য এবং তত্ত্বপূর্ণ বয়ান দিলেন যারা ফাতমিন হাল ইউনু যাতে আমাদের চোখ দিয়ে পানি বের হয়েছে অওয়াজিলাতমিন হাল কুলুবু এবং অন্তরগুলো ভয়ে কেঁপে উঠল ফাকাল রজুলুন এক ব্যক্তি আমাদের থেকে তিনি বললেন ইয়া আল্লাহি কান্নাহাদিহি মাওয়াজাতু মুআদ্দিন ইয়া রাসুল আল্লাহ তো মনে হচ্ছে যেন একজন লোক বিদায় নেওয়ার সময় যেরকম কথা বলে আপনি যেন আমাদেরকে বিদায় দিচ্ছেন সেই মোয়াদ্দায় বিদায় দানকারী মতো কথা বলছেন আপনি যেন বিদায় দিচ্ছেন আমাদেরকে সিনা আমাদেরকে কিছু ওসিয়াত করুন গুরুত্বপূর্ণ কিছু ওসিয়াত করুন যেটা আমরা সেটা ধরে রাখতে পারি আমি তোমাদেরকে ওসিয়াত করছি ওসিকুম খুব ভালো করে শুনতে হবে এগুলো আমি তোমাদেরকে ওসিয়াত করছি তাকুয়া অর্জন করার জন্য আল্লাহকে ভয় করে চলা তাকুয়া কি জিনিস এবনে আব্বাস রাদি আল্লাহ আনহুর থেকে তাফসির পাওয়া যায় এবনে কাসিরের একেবারে শুরুতে হুদাল্লিল মুত্তাকিনে তাফসিরে আছে ওনাকে কেউ জিজ্ঞেস করেছিল তাকোয়া কি জিনিস এবনে আব্বাস বলেন তুমি কি কাটাদার জঙ্গলে কখনো চলেছ বলে হ্যাঁ চলেছি কেমনে চলো কয় যে খুব কাচুমচু হয়ে গুটিয়ে চলি যাতে করে সতর্ক থাকি চাদরটা কাটায় না পেঁচায় মাথায় আঘাত না লাগে পায়ে না ঢুকে শরীর খোঁচা না লাগে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আল্লাহর আদেশগুলোকে পালন করা এবং নিষেধগুলোকে বর্জন করার ক্ষেত্রে ওই রকম সতর্কতা অবলম্বন করার নাম হচ্ছে তাকোয়া ওসিকুম বিতাকওয়াল্লাহি আমি তোমাদেরকে আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় অর্জন করার জন্য ওসিয়াত করছি অবিসামে অত্তাআতি ওয়াইন কান আবদান হাবাসিয়ান এবং তোমাদেরকে আমি আদেশ করছি আমিরের তাহাত করা তোমাদের যে আমির থাকবে মুসলিম জাতি আমির বিহীন থাকতেই পারে না ওই তো কথা বলতে গেলেই কথা চলে আসে মুসলিম জাতির একজন আমির থাকবে এই জন্য আমিরের কথা বলেন নাই বলছেন আমিরের এতাত করবে আনুগত্য করবে আমির তো থাকবেই বিষয়টা এত গুরুত্বপূর্ণ এই জন্য তাফসিরের সব কিতাব আছে ইয়াজিবুল নাসবুল ইমামে আলা কুল্লি মুসলিম মুসলিমদের জন্য ইমাম নির্ধারণ করে নেওয়া অজীব যে কারণে আল্লাহর নবী সাল সালামের এন্তেকালের পরে মুসলিমরা ইমাম শূন্য হয়ে পড়ল ইমাম বলতে মসজিদের ইমামদেরকে বোঝাচ্ছি না মুসলিমদের লিডার নেতা আল্লাহর নবীর এন্তেকালের পরে মুসলিমদের নেতা চলে গেলেন মুসলিমদের ইমাম চলে গেলেন এখন মুসলিম জাতি ইমামবিহীন থাকতে পারবে না সেজন্য সাহাবা একরাম পরামর্শে বসলেন আল্লাহ নবীর লাশ পর্যন্ত দাফন করা হয় নাই এরপরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু খলিফা নিযুক্ত হলেন ইমাম নিযুক্ত হলেন মুসলিমদের এরপরে তার লাশ দাফন করা হয় আপনি গোটা ইতিহাস তালাশ করুন আবুকর সিদ্দিক রাজি আল্লাহ তালু যখন খলিফা নিযুক্ত হলেন এর পরে সাহাবায় কেরামদের মধ্যে আর দ্বিতীয় কোনো খলিফা ছিল কিনা ওই সময় নাই মুসলিমদের একজন খলিফাই থাকবে আবুকর সিদ্দিক রাজি আল্লাহ তালু যখন খলিফা নিযুক্ত হলেন তারপরে তিনি যখন শেষ জীবনে আসলেন তিনি অমর আব্দুল খত্তাবকে খলিফা নিযুক্ত করলেন অমর আব্দুল খত্তাব খলিফা নিযুক্ত হলেন এরপরে কি মুসলিম বিশ্বে আর কোন খলিফা ছিল তখন আর কোন খলিফা নাই একজন খলিফা এরকম ভাবে ওসমান খলিফা হলেন ওসমানের খলিফা থাকা অবস্থায় গোটা মুসলিম ভূখণ্ডে আর কোন খলিফা ছিল আর কোন খলিফা ছিল না মুসলিমদের খলিফা থাকবে কয়জন একজন যে কারণে হজরত আলীর এন্তেকালের পরে হাসান খলিফা হলেন ওদিকে আমিরে মহাবিয়াও খলিফা দাবি করলেন খলিফা এখন কয়জন হয়ে গেল আল্লাহর নবীর নির্দেশ সাহাবা রামদের জানা ছিল এই কিতাবে আছে মুসলিম হিসেবে সই হাদিস ইদা বু খলিফাতাইনে ফতুল মিন হুমা যখন দুইজন খলিফার বায়াত নেওয়া শুরু হয় তখন তোমরা দ্বিতীয় জনকে কতল করে ফেলো কারণ মুসলিমদের নেতা হবে একজন নেতা হবে কয়জন এক নেতৃত্বে মুসলিম জাতি থাকবে আজকে আমাদের সেই নেতৃত্ব নাই যার কারণে কুফারা আমাদের সব জায়গায় মারে কারণ মুসলিমদের সেই নেতৃত্ব সেই খেলাফত ব্যবস্থাটা চলে গেছে রাষ্ট্রীয় পর্যায় থেকে ব্যক্তিগত পর্যায়ে কি বুঝতে পারেন নাই পীর মুরিদি এখন পীর সাহেবরা খেলাফত দেয় এক একজন আর দশজন খলিফা এত খলিফা খলিফার ধাক্কায় চলা যায় না তো মুসলিম জাতির এই দুরবস্থা নিয়ে কথা বলো বায়াত নেওয়া হচ্ছে বায়াত নেবে খলিফাতুল মুসলিমিন কয় যে আল্লাহ নবী তো বয়াত দিয়েছেন শিরিক করবো না বেদাত করবো না হ্যাঁ বয়াতটা নিতে পারবে ব্যক্তিগতভাবে বয়াত নেওয়া যাবে কিন্তু নেওয়ার অধিকারটা কার খলিফার আপনি একটা হাদিস দেখান যেখানে মুসলিম খলিফা ছাড়া মুসলিমদের লিডার ছাড়া আল্লাহর নবী নিজে বা পরবর্তী তার খলিফা যারা ছিলেন এই খলিফা ছাড়া কেউ বায়াত নিয়েছেন তার কোন হাদিস আছে কিনা তাহলে এই খিলাফত বায়াত আয়াত পরে কোরআনে আছে বায়াত কোরআনে আছে দেখাইবে লাকাদ আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা আল্লাহ তালা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে বায়াত করছিল গাছের নিচে বসে বায়াত পাওয়া গেছে না কিন্তু এই বায়াতটা কেন আপনি কোরআন পড়ুন আপনি অন্ধবিশ্বাস করবেন না কোরআন সকলের জন্য আপনি কোরআন পড়ুন এই বায়াতটা হয়েছিল আল্লাহর নবী মক্কাতে আসছিলেন ওমরা করার জন্য মদিনার থেকে কষ্ট করে চোদ্দশো সাহাবাই গ্রাম প্রায় সাথে বিয়া নামক জায়গা পর্যন্ত আসার পরে বাধা প্রাপ্ত হলেন আল্লাহর নবী ওসমানকে পাঠালেন মক্কার লোকদেরকে বুঝাবার জন্য আমরা যুদ্ধ করতে আসি নাই ওমরা করতে এসেছি মক্কার লোকেরা পাইল সুযোগ দেখি একটু খবর দিয়া ওদের শক্তিটা পরীক্ষা করি খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে একজন দূত একজন বার্তাবাহককে হত্যা করা জাহিলি আইনেও ছিল না যেহেতু খবর হয়ে গেছে আল্লাহ নবীর কাছে যে ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাবুর থেকে বেরিয়ে পড়লেন সাহাবাহামদেরকে চিৎকার মেরে ডাক দিলেন ইয়া সাহাবা সাজারা ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবাহাম চলে আসো আমার কাছে খবর এসেছে উসমানকে হত্যা করা হয়েছে তোমরা আসো আমরা বক্কা হয়তো বিজয় করে ছাড়ব নতবা শকুরে শহীদ হব মদিনায় কেউ ফিরে যাব না এই মর্মে যে যে তৈরি আছে সে আমার হাত দিয়ে বায়াত করো বায়াত শুরু হয়ে গেল পর্যায়ক্রমে চোদ্দশো সাহাবাকেরাম সবাই বায়াত করলো আল্লাহর নবী ওসমানের হাত ঘোষণা করলেন নিজের হাতকে রেখে বললেন এটা ওসমানের হাত কেন সে এই বায়াত থেকে পিছনে থাকবে বায়াত হয়ে গেল মক্কার লোকদের কানে যখন বায়াতের খবর হয়ে গেল তখন তারা বুঝলে এই মুসলিমরা আমাদেরকে ছাড়বে না এবারে সুর নরম করলো যে না আমরা তো এরকম ঘটনা ঘটায় ওসমানকে ফেরত দেওয়া হলো বোঝা গেল যুগে যুগে কুফাররা মুসলিমদের শক্তি পরীক্ষা করে ওই যে এক হুজুরের কাছে গেছিল একটা সাপ মরি ধরার জন্য সাপ পীর সাহেব বলো যে সাপ তো আমি মরিদ করি না তোরা মানুষকে কামড়াও খুঁজে না আমি ওয়াদা করছি কোনো মানুষকে কামড়াবো না আচ্ছা ঠিক আছে এই তসবি পর সাপ বেচারা ধান খেতে গিয়ে আল্লাহর জিকির রাজগার করতে শুরু করলো ধান পাকার মৌসুম এসে গেছে কৃষক ধান কাটতে কাটতে রাত্র হয়ে গেছে জোনাকি রাত্র ধানের আটা বাঁধার জন্য রশি তার শেষ হয়ে গেছে দেখলো যে মাসাল্লাহকে লম্বা রশি পাওয়া গেছে ওটাকে দিয়ে তার ধানের আটি পেঁচালো এরপরে এখন সাপ বেচারা মনে মনে কয় বেটা আমি পীর সাহেবের সঙ্গে অদা করেছি কোনো মানুষকে দংশন করব না নতুবা আমি কেমন রশি তুই ঠিক পাইতে একটা কামড় দিলে পরে বেচারা রশি দিয়ে বেঁধে নিয়ে গেল এরপরে প্রয়োজন ফুরিয়ে গেল সে খুলে ফেলে দিল সাপ বেচারা ঘাড় মোড়াতে মোড়াতে গেছে পীর সাহেবের দরবারে হুজুর আপনার মুড়ি ধরিয়ে তো আমার সর্বনাশ হয়ে গেছে আমার ঘাড় ভেঙে গেছে মাজা ভেঙে গেছে বলে কি হলো কেমন জিকি করছো চিৎকার মেরে জিকির করছো না তা করি নাই বলে কি করছো এই ঘটনা তারে বেটা তোকে না মানুষকে দংশন করতে নিষেধ করেছি ফোস করতে তো নিষেধ করি নাই ওই কৃষক যখন তোকে সাপ মনে করে ধানের আটি বাঁধতে শুরু করলো তুই যদি তোর ফনা ধরে একটা ফোস করতি দেখতে ওই কৃষক দিল্লি পার হয়ে আটলান্টিক মহাসাগর পার হয়ে গিয়া ওর হোয়াইট হাউস স্বপ্ন দেখছো গিয়া বোঝা গেল মুসলমান একটু যদি ফোস করত দুনিয়াতে দুনিয়ার কাফেরদের কোনো শক্তি ছিল না মুসলিমদেরকে প্রতিহত করা আজকে মুসলমান সেই ফোস করাই ভুলে গেছে সেজন্য বলছিলাম মুসলিম জাতির ইমাম থাকবে ইমাম নেতা বোখারি শরীফে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই একটা অধ্যায়ের শিরোনাম দিয়েছেন বাবুন আল ইমাম উজ্জুন্না ইমাম হচ্ছে ঢাল এরপরে তিনি আল্লাহ রবির হাদিস পেশ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল ইমাম জুন্না ইকাতি ইমাম হচ্ছে ঢাল সেই ইমামের অধীনে এই ঢালের আড়ালে থেকে যেমন মানুষ যুদ্ধ করে ঠিক এরকম ইমামের নেতৃত্বে ইমামের অধীনে তাদের আমিরের অধীনে থেকে তারা যুদ্ধ করবে মুসলিম জাতির সেই ইমাম সেই আমির থেকে বিচ্ছিন্ন করে আমির অন্য গেল খলিফা হয়ে পীর সাহরা আল্লাহ রাসুল সাল্লাম বিদায় হদের ভাষণে বলেছেন বিদায়ের মুহূর্তে বলছেন ওয়াইন কান আবদান হাবাসিয়ান তোমরা তোমাদের আমির আনুগত্য করবে ওয়াইন কান আবদান হাবাসিয়ান যদি একজন হাবসি গোলাম হয় এর পরের যেটা এটা হলো আমার আলোচ্য বিষয় মূল কথা আল্লাহ হাবি বলছেন من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا আপনাদের জন্য এটা সবক জীবনে বারবার শুনেছেন আবার শুনবেন এরপরও ক্লিয়ার হতে হবে আল্লাহ রসুল কি বলছেন শুনুন মাইয়া ইসমিন কুম্বা আদি আমার পরে তোমাদের যারা জীবিত থাকবে যারা আমার পরে আসবে নতুন প্রজন্ম হবে অথবা তোমাদের থেকে যারা জীবিত থাকবে তারা অচিরেই অনেক ইখতলাফ মতবিরোধ মতানৈক্য দেখবে বোঝা গেল মতবিরোধ হবে এটা আল্লাহ রসুল বলেছেন এখন যদি মতবিরোধ না হতো তাহলে আপনি বরং বলতেন যে আল্লাহ রসুল বলে গেলেন দলাদলি হবে মতাবেদ হবে কই এখন তো সব আমরা এক দলে আছি কাজে মতানৈক্য হওয়া মতবিরোধ হওয়া এটাই স্বাভাবিক আল্লাহ রসুল বলেছেন ফাসাইয়ারা ইখতলাফান কাসীরা অনেক মতভেদ দেখবে মতানক্য দেখবে এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ফালাইকুম বেসুন্নাতি ওয়াসুন্নাতিল খোলাফাই রশিদিন আল মাহদিন আলাইকুম তোমাদের জন্য অত্যন্ত জরুরি হলো লাজম আলাইকুম তোমাদের জন্য ফরজ হলো আলাইকুম বেসুন্নাতি ওয়াসুন্নাতিল খোলাফাই রশিদিন আল মাহদিন আমার সুন্না আমার তরিকা কার তরিকা সুন্না মানে তরিকা কারণ নবীর যুগে এই ফরজ আদি সুন্নাত মোস্তাব ভাগ ছিল না এই ভাগ করতে হয় কারা পরে পড়তে আলাইকুম বে সুন্নাতি আমার সুন্না আমার তরিকা তোমরা অনুসরণ করবে অসুন্নাতুল খোলাফাই রশিদিন আল মাহদিন আর খোলাফায় রাশিদিনদের সুন্না তরিকা অনুসরণ করবে কাজে তরিকা রসুলের তরিকা তরিকা খোলাফা রাশেদার তরিকা এরপর এখন তরিকা আছে তাহলে এই যে আপনারা চিস্তিয়া সাবেরিয়া নকশাবন্দিয়া মোজাদ্দিদিয়া আরো কত তরিকা পালন এই তরিকা করতে আসলো এরা কি সাহাবি যাদের নামে তরিকা হলো আব্দুল কাদের জেলানি কি কোনো সাহাবি ছিলেন কোন নবী ছিলেন বলে আমাদের দেশে তো নবী দেশ ওনার মর্যাদা অনেক বেশি আল্লাহ রসুল পরিষ্কার করে দিয়েছেন আলাইকুম বেসুন্নাতি আলাইকুম তোমাদের জন্য বাধ্যতামূলক তোমাদের জন্য ফরজ হচ্ছে আমার সুন্নাকে আঁকড়ে ধরা অসুন্নাতিল খোলাফাইর রশিদিন আল মাহদিন আমার পরে যারা খলিফা আসবে এই খোলাফায় রাশেদার সুন্নাতকে অনুসরণ করা তামাসাকু বিহা তোমরা এটাকে শক্তভাবে দুই হাত দিয়ে ধরো আব্দু আলাই হাবিন নওয়াজিস তোমরা তোমাদের নওয়াজ মাড়ির দাঁত দিয়ে কামড় দিয়ে ধরো শক্তভাবে ধরো যেন ছুটে না যায় পাইয়াকুম ওয়া মুহদাসাতিল খবরদার তোমরা নিজেদেরকে বেদাত নতুন নতুন আবিষ্কৃত বেদাত এবারতের নামে যেগুলো তৈরি করা হয় এর থেকে নিজেকে বাঁচাও মহদাসাতিল উমর ফাইন্না কুল্লা মহদাসাতিম বেদা কেননা সব নতুন এবাদত গুলো বেদাত অকুল্লা বেদাত ইন দলালা এবং সব বেদাত গুলো গুমরাহি সব বেদাত কি আল্লাহর নবী বলেন কুল্লু বেদাত ইন দলালা আর আমাদের দেশের একদল পীর সাহেবের মুরিদরা বলে না বেদাত দুই রকম হাসানা আর কি সাইয়া বেদাত ভালো বেদাত আর খারাপ বেদাত এই রাস্তা বের করলো ফাঁক বের করলো এরপরে তারা বেদাত তৈরি করতে শুরু করলো হাদিসগুলো শুনে নেন একবার প্রথমে আল্লাহ রসুল আরো স্পষ্ট করলেন এরপরে হাদিসটা عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قط لنا رسول الله صلى الله عليه وسلم قطا আবদুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের উদ্দেশ্যে বুঝাবার জন্য একটা দাগ দিলেন খত্তান সোজা একটা দাগ দিলেন এরপরে তিনি অনেকগুলো দাগ দিলেন ডান দিকে আর অনেকগুলো দিলেন বাম দিকে সোজা একটা দাগ দিয়ে তার ডান দিকে অনেকগুলো দাগ দিলেন বাম দিকে অনেকগুলো দাগ দিলেন এরপরে মাঝখানের দাঁকে হাত রাখলেন তার বলেন সুম্মা কলা হাদা সাবিরুল্লাহি এই যে সোজা রাস্তাটা দেখো এটা হচ্ছে আল্লাহর রাস্তা সরল রেখা সরল রেখা কয়টা হয় একটা আর বক্ররেখা অনেকগুলো অনেকগুলো দাগ দিলেন এরপরে বললেন ওয়াকাল হাদিহি সুবুলুন আর এই যে ডান দিকে বাম দিকে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ সুবর্ণ এগুলো এমন রাস্তা আলা কুল্লে সাবিল মিনহা শাইতান মেশকাতের 30 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় হাদিস আলা কুল্লে সাবিল মিনহা ওই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে কি বসে আছে শয়তান ইয়াদু ইলাইহি যখনই কোনো ব্যক্তি সেরাতে মুস্তাকিমে চলতে চায় তখন শয়তান কয় এই তরিকায় আসো এটা চিস্তিয়া তরিকা এটা সাবরিয়া তরিকা এটা শর্টকাট তরিকা লেখছে বইতে বাবারা তরিকা তো একশো ছাব্বিশটা এর মধ্যে চিস্তিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শর্টকাট কি তরিকা এখানে বলা আছে আল্লাহ রসুল সাল্লাহ এখানে হাদিসিটাও আছে আল্লাহ রসুল বলেন কুল্লু উম্মত খুলনা জান্না ইল্লামান আবা আমার সব উম্মত জান্নাতে যাবে তবে যারা আবা ইনকার অস্বীকার করে তারা জান্নাত যাবে না কেলা মান আবা ইয়া রসুল্লাহ কে অস্বীকার করলো কে কলা মান আতানি দাখালাল জান্না অমান আসানি ফাকাদ আবা যে ব্যক্তি আমার আনুগত্য করলো আমার তরিকা মেনে চললো সে ব্যক্তি জান্নাতে চলে যাবে আর যে ব্যক্তি আমার তরিকা বাদ দিল সে জাহান নামে যাবে সোজা রাস্তা শর্টকাট রাস্তা কার রাস্তা রসুলের রাস্তা রসুলের তরিকা এমন বলো যে না চিস্তিয়া সাবরিয়া তৈরি করলো শর্টকাট রাস্তা চরমনাই পীরের বই মওয়াজে সাকিয়া এই বইতেও লেখা আছে বেদে মারিফাতে লেখা আছে ওনার দুই তিনটে বইতে লেখা আছে বাবারা তরিকাতে একশো ছাব্বিশটা কিতাবে আছে আমি জিজ্ঞেস করি কোন কিতাবে আছে এই একশো ছাব্বিশ তরিকা এইটা কি বোখারিতে আছে মুসলিমে আছে তিরমিজিতে আছে নাসাইতে আছে তাফসিরের বা হাদিসের কোন কিতাবে আছে কোরআনের কোন জায়গায় আছে কোন জায়গায় একশো ছাব্বিশ তরিকা পাবেন না পাবেন পীরের বইতে কোথায় আমি বলি কেতাবে আছে হয়তো ঠিকই হয়তো শয়তানের ডায়েরিতে আছে কিন্তু শয়তানের ডায়েরি তো নাই কারণ শয়তানেও জানে আল্লাহ রাস্তা কয়টা শয়তানে এমন ভুল করবে না এই পীর সাহেরা ইসলামকে যত জঘন্যভাবে ক্ষতি করেছে এত ক্ষতি শয়তানও করতে পারে নাই বইতে লেখা আছে পরিষ্কার কি বললাম বইয়ের নাম ভেদে মারেফাত দ্বিতীয় পৃষ্ঠায় মহারাজ সাহাকিয়া এর সম্ভবত ষোলো পৃষ্ঠায় পরিষ্কার লেখা আছে তরিকা তো একশো ছাব্বিশটা এই একশো ছাব্বিশ তরিকার মধ্যে সবচেয়ে ষাটকার তরিকা হচ্ছে ওই তরিকা যেই তরিকা বাবারা তোমরা আছো অর্থাৎ তিস্তিয়া সাবেরিয়া তরিকা এইটার সবকটা তোমাদেরকে লিখে দিলাম অনুমতি দিলাম তোমরা এটা পড়ো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তরিকা তোমাদের জন্য একটা রেখে গেলাম খত্তা খত্তান মুস্তাকিমান সোজা একটা দাগ দিলেন এরপরে মানে এটা হচ্ছে আল্লাহর রাস্তা এরপরে রসুল সাল্লাহ সাল্লাম কোরআনের আয়াত পড়লেন কোরআনের আয়াত বলা আছে وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله وأن هذا صراطي مستقيما আল্লাহ বলছেন এটা হচ্ছে আমার রাস্তা মুস্তাকিমান একেবারে সোজা সরল আল্লাহ বললেন আমার রাস্তা সোজা একটা কয়টা রাস্তা আল্লাহর আল্লাহ রাস্তা কয়টা পিসাবদের রাস্তা কয়টা ভালো করে বুঝতে হবে যারা এখন পর্যন্ত দুর্বল আছেন বুঝে না কারণ এত বছর এত যুগ ধরে ধরে এই কাজ করে আসছে এটিকে ছাড়া যায় এত বড় বড় আলেমরা বলে এইটা কি ছাড়া যায় এত ইমাম সাহরা বলে আমি বলি আল্লাহ তালা কি বলেছেন আপনি তো আল্লাহর কালাম মানেন না আল্লাহ তালা সুরায় নেসারুন সাত নাম্বার আয়াত বলেছেন যখন কোন বিষয়ে তোমাদের মধ্যে বিতর্ক দেখা দেয় বিভেদ দেখা দেয় আল্লাহ তারা কি বলছেন নম্বর ফাইং তুমফি যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে বিতর্ক দেখা দেয় এখতলাফ দেখা দেয় মতবিরোধ দেখা দেয় তাহলে কি করবা বড় বড় পিসাবরা যা বলে মানবা বড় হুজুররা যা মানবা দেশের বেশিরভাগ লোক কি বলে তামানবা বাপ দাদার যুগ থেকে কি করে তামানবা না আল্লাহ বলছেন ফারুদ্দুহু রসুল ইনকুম তু মমিনিন যদি মমিন হয়ে থাকো আল্লাহর পর ইমানদার হয়ে থাকো তাহলে তুমি ওইটাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে ফেরত দাও আল্লাহর কাছে ফেরত দাও মানে কোরআনের সঙ্গে মিলাও রাসুলের কাছে ফেরত দাও মানে হাদিসের সঙ্গে মিলাও যদি কোরআন এবং হাদিসের সঙ্গে মিলে তাহলে মানবা যেই বলুক আর যদি কোরআন সুন্নার সঙ্গে না মিলে তার মুখে ছুঁড়ে মারো যদি মমিন হয়ে থাকে এই কাজটা করো আর যদি মমিন না হইয়া শয়তানের মুড়িদ হও তাহলে তোমার কথা ভিন্ন হাদিস আল্লাহ রসুলের কথাই বলেছেন বিদায় হজে বারবার বলেছেন তারা কুম মা তোমাদের মাঝে এমন জিনিসকে রেখে যাচ্ছি লাং তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা তোমরা পথভ্রষ্ট হবে না গোমরা হবে না যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে ধরে রাখবে সেই দুটো জিনিস কি বড় বড় পিসাবরা বেশিরভাগ লোকেরা কি বলল দেশের বড় বড় আলেমরা কি বলল ভাইজান আল্লাহর কালাম আল্লাহর রসুলের হাদিস স্পষ্ট এর পরেও যদি বুঝে না আসে এর পরেও যদি বুঝে না আসে আপনার কবরে আমি যাব না আমার কবরে আপনি যাবেন না কেমতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন তোমার প্রতি নির্দেশ ছিল কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরা তুমি সেদিকে না গিয়ে দেশের বেশিরভাগ লোকেরা কি বলল একশো ছাব্বিশ তারিখে বললো তুমি সেদিক চলে গেলা আল্লাহ তালার রাসুল সাল্লাম সে কথায় আয়াত শুনে দিলেন ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু এটাই হচ্ছে আমার রাস্তা যা মোস্তাকি মানে একমাত্র সোজা ফাত্তাবিউহু তোমরা এটার অনুসরণ করো তত্তাবি ও সুবুলা কোরআনের আয়াত তোমরা ওই যে অনেক রাস্তা ডানের রাস্তা বামের রাস্তা অনেক তরিকা এই সব রাস্তা অনুসরণ করবে না ফাতাফাররাকা বিকুম আন সাবিলিল্লাহ তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে তারা সরিয়ে ফেলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো হাদিস শুনেন হাদিসগুলো সবই শুনেছি আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরেকটা হাদিস وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لياتين على امتي كما اتى على بني اسرائيل حزو النعل بالنعل আমর আব্দুল্লাহ ইবনে আমর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াতিয়ান্না আলা উম্মতি আমার উম্মতের উপরে ঠিক সে অবস্থা আবার ফিরে আসবে কামা আতা আলা বনি ইসরাইলা যেমন ভাবে বনি ইসরায়েলদের উপরে এসেছিল হাজওয়ান না আলে বিন না আলে জুতা যেরকম পায়ের সঙ্গে মিশে যায় এরকম ভাবে একেবারে বনি ইসরায়েলদের সঙ্গে আমার উম্মত হুবহু মিশে যাবে এরপরে বলছেন হাত্তা ইনকান আমিন হুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মাইয়াসনাউ এমন এমনকি বনি ইসরায়েলদের মধ্যে যদি কোনো ব্যক্তি তার মায়ের সঙ্গে প্রকাশ্যে জেনা করে থাকে আমার উন্মতের মধ্যে এরকম লোক পাওয়া যাবে যারা এই কাজটাও করবে এরপরে বললেন ইসরাইলা শুনে রেখো বনি ইসরাইল বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল কয় ফেরকায় وإن بني إسرائيل تفرقت على سنتين وسبعين ملة নিশ্চয় বনি ইসরাইল বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল ও তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিঈনা মিল্লাতান আর আমার উম্মত অচিরে তেহাত্তর ফেরকায় বিভক্ত হবে কয় ফেরকায় বনি ইসরাইল বেশি না কম এক ফেরকা বেশি ওয়াতাফতারিকু উম্মতি আমার উম্মত ইফতারাক হবে বিচ্ছিন্ন বিভক্ত হবে বিভক্ত হবে আলা সালা ওয়া সাবিন আমিল্লাতান তেয়াত্তরটা ফেরকায় বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার সবগুলো জাহান্নামি হবে সব কি হবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান শুধুমাত্র একটা মিল্লাত একটা দল জান্নাতি হবে কয়টা দল সেই দলটা কারা জানা দরকার আছে না আল্লাহ নবীর সাহাবিদের জন্য দোয়া করবেন সাহাবাহিক রাম কি সুন্দর প্রশ্ন করে পরিষ্কার করে দিয়েছেন যাতে করে কোন ব্যক্তি এই কথা বলতে না পারে সেটা চিস্তিয়া তরিকা সাবিরিয়া তরিকা নকশাবন্দিয়া তরিকা অমুক তরিকা কাদরিয়া তরিকা এই সব কথা বলতে না পারে সেজন্য সাহাবাহিক রাম স্পষ্ট করে দিলেন প্রশ্ন করেন কলু মানে হিয়া ইয়া আল্লাহ হে আল্লাহর নবী ওই রাস্তাটা কোন রাস্তা ওই তরিকা কোন তরিকা যেই তরিকা একটা মাত্র নাজাত পাবে সেই তরিকাটা কি আল্লাহর নবী বললেন মা আনা আলাইহি ও আসহাবি যেই তরিকার উপরে আমি এবং আমার সাহাবিরা আছি এই তরিকায় যারা চলবে তারা একমাত্র নাজাদ পাবে এছাড়া বাকি সব কোথায় যাবে সাহাবাই কেরাম কি চিস্তিয়া তরিকা ছিলেন কাদরিয়া তরিকা নকশাবন্দিয়া দিয়ে আরে বাবাজি এই তরিকাগুলো তৈরি হয়েছে নবীর মৃত্যুর পাঁচশো পর কমপক্ষে এই লোকগুলোর জন্ম কবে আব্দুল কাদের জিলানির জন্ম কবে তিস্তিয়া তরিকার তিস্তির জন্ম কবে কাদরিয়া তরিকার জন্ম কবে নকশাবন্দিয়ার জন্ম কবে নকশাবন্দি কে আপনি বলতে পারবেন কে লোকটা কার নামে তরিকা লোককে বলতে পারবে জানেও না দেখে নকশাবন্দি চিস্তি কাদেরি অমুক তমুক বোঝেন ভালো করে পরিষ্কার বলছেন মা আনা আলাইহি ওয়া আমি এবং আমার সাহাবিরা যেই তরিকার উপর আছি এই তরিকায় যারা থাকবে তারাই একমাত্র নাজাদ পাবে বাকি সব জাহান্নামী মেশকা ত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে হাদিসটা পড়ছি এরপরে আরো হাদিস আছে আল্লাহ একবারে একটা হাদিস আল্লাহ রসুল বাদ দেন নাই সবগুলো খুলে খুলে পরিষ্কার করে বলেছেন এক হাদিসে আসছে আল্লাহ রসুল বললেন وعن ابن مسعود أن رسول الله صلى الله عليه وسلم قال আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন বরাবাল্লাহু মাসালান সিরাতান মুস্তাকিমান ওয়ান জাম্বাই জাম্বাতাই সিরাতে সাওরানে ফিহিমা আবু আবুন মুফাত্তাহাতুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ তালা তোমাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন সেরাতে মুস্তাকিম কোনটা আর গলত রাস্তা কোনটা মেশকাতের একত্রিশ বা পৃষ্ঠা শেষাদিষ্ঠা দরাবাল্লাহু মাসালান আল্লাহ তালা একটা দৃষ্টান্ত উপমা দিয়েছেন সেরাতান মুস্তাকিমান সেরাতে মুস্তাকিম সোজা রাস্তার আর ওয়ান জাম্বাতাই সেরতে সুরানে আর ওই রাস্তাটার দুই পাশে দুইটা দেওয়াল আছে দুই পাশে দুইটা দেওয়াল আছে ফিহিমা আবু আবুন মুফাত্তা হাতুন ওই দেওয়াল রাস্তা চলছে সোজা রাস্তা সেই রাস্তা দুধারে দেয়াল নকশা খিসবেন তাদের মধ্যে নকশা নিবেন এই দেয়ালের মাঝে মাঝে দরজা আছে এই দরজাগুলো খোলা দরজাগুলো কি খোলা আল্লাহ রসুল খোলা দরজা মুফাত্তাহাতুন ওয়াল আল আবওয়াবে সিত্র সুতুরুন মুরখাতুন তবে দরজাগুলোর মুখের উপরে দরজাগুলোতে হালকা পাতলা পর্দা লাগানো আছে খুব হালকা পর্দা লাগানো আছে মোরখাতুন ঢিলা ডালা পর্দা একটু ধাক্কা দিলেই পর্দা ছুটে যাবে ওয়াইন দ্বারা আসিস রাতে দাইন আর রাস্তার মুখে একজন দায়ী একজন আহ্বানকারী দাঁড়িয়ে আছে ঘোষণা করছে তোমরা ওই সোজা রাস্তায় চলো খবরদার ওই যে রাস্তার দুই পাশে দেওয়াল দেখতেছ ওই যে পর্দা ঝুলানো দরজাগুলো যে ঢুকো না ইস্তাকিম আলাস সেরতে তোমরা সেরাতের উপর স্থির থাকো সোজা রাস্তায় চলো খবরদার ডান দিকে আর বাম দিকে এই যে দরজাগুলো আছে পর্দা ফালানো এই দরজাগুলো খুলতে যাইও না ওলা তাহ্বজু তোমরা খবরদার ওই বাঁকা দরজাগুলো আর ডান পাশ বাম পাশে একটু মোড় নেবে না ডানে বামে মোড় নিও না তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাইবা অফাও কাদা আলিকা দাইন একজনের রাস্তার মুখে ঘোষণা করছে আর এরপর তার মাথার উপর আর একজন আছে ঘোষণাকারী আর একজন আছেন আহ্বানকারী তিনিও ঘোষণা করছেন যখনই কেউ দরজা খুলতে যায় দরজা খুলতে যায় তখন বলে ওয়াই হাক লা তাফতাহ তোর ধ্বংস হোক তুই দরজা খুলিস না তুই যদি ওই দরজা খুলিস তাহলে কিন্তু ঢুকে পড়বি এই দরজা খুললে ঢুকে পড়বি একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন তারপর আল্লাহ নবী ব্যাখ্যা দিচ্ছেন সুম্মা ফাসসারাহু এরপরে তাফসির করে শুনাইলেন কলা ইন্না সেরাতাহু আল ইসলামু ওই যে সোজা রাস্তাটা ওটা হচ্ছে কি ইসলাম এরপরে ওয়াল আবুয়াবুল মুফাত্তাহাতু মাহারিমুল্লাহি আর ওই যে দরজা খোলা দরজাগুলো ওগুলো হচ্ছে আল্লাহর নিষিদ্ধ রাস্তাগুলো নিষিদ্ধ কাজগুলো আর ওই যে হালকা পাতলা আবরণ পর্দা দেওয়া ওগুলো হচ্ছে আল্লাহর যে হদুদ শাস্তি আইন আছে ওগুলো আর রাস্তার মাথায় যে ঘোষণাকারী যে খবরদার ওই দরজায় ঢুকে না সে হচ্ছে কোরআন আর উপরে যে ব্যক্তি দায়ী আহ্বান করছে সে হলো ওয়াইজুল্লাহি ফি কুল্লে কলবে কুল্লে মোমেন প্রত্যেক মোমিন বান্দার অন্তরের মধ্যে একজন ওয়াইজ আছে একজন আহ্বানকারী আছে সব কাজের আদেশদাতা আছে সে ওখান থেকে আদেশ করে যখনই কোনো গুনাহের দিকে যায় ওই খবরদার এখানে ঢুকিস না প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা ফেরেস্তা আছে একটা শয়তান আছে কি আছে একটা ফেরেস্তা আছে একটা শয়তান আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো আপনার সঙ্গেও কি শয়তান আছে তাহলে হ্যাঁ আমার সঙ্গেও আছে ওলা কিন্নাহু আসলামা আমার সঙ্গে যে শয়তানটা আছে ও শয়তানটা আমার অনুগামী হয়ে গেছে কাজে সে আমাকে কোনো খারাপ পরামর্শ দিতে পারে না তো যাই হোক এখানেও বলা হলো যে এইরকম ভাবে পর্দা ঝুলানো আছে আল্লাহ তারা বললেন যে খবরদার এই পর্দায় ঢুকতে যেও না তাহলে কিন্তু তোমরা একেবারে শয়তানের খপ্পরে পড়ে যাবে এরকম একটা দুটো না আরো অনেক হাদিস আছে যেখানে বলা আছে এরপরে আল্লাহ রাসুল সাল্লামের আরেকটা হাদিস আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর থেকে বর্ণিত তিনি বলছেন মানকানা কানা মুস্তান্নান এখন কার আদর্শ মানব কার তরিকা মানব আল্লাহ একবার এখানে পরিষ্কার এটা মেসকাতের বত্রিশতম বিশ হাদিসটা পড়ছি عن ابن مسعود قال من كان مستنا فليستنى بمن قد مات যদি কোনো ব্যক্তির আদর্শ গ্রহণ করতে চাও কোনো ব্যক্তির তরিকা তুমি মানতে চাও তাহলে কার তরিকায় চলবা ফালিয়াস্তান্না বিমান কাদ মাতা ওই লোকদের তরিকায় চলো ওই লোকদের সুন্না অনুসরণ করো যারা মরে গেছে বলে পাওয়া গেছে তো এটা মরে গেছে যারা না ওই মরা না আজকাল শুনলেন কি বলতে চায় ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল জীবিত লোকদের তরিকায় তুমি চলতে যাইও না কারণ জীবিত লোক যতক্ষণ পর্যন্ত জীবিত আছে অতক্ষণ পর্যন্ত সে পরীক্ষার মধ্যে আছে লাতুমানু আলাইল ফিতনা ফেতনা মানে ইমান হারা হয়ে যায় কিনা সে আশঙ্কা আছে মৃত্যুর আগ পর্যন্ত এরপরে বললেন উলাইকে আসহাব মুহাম্মদ ওই যেই লোকগুলোকে অনুসরণ করতে বলেছি তা কারা তারা হচ্ছে উলাইকা আসহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেই লোকগুলো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সাহাবীরা কানু আফদল হাদিহিল উম্মা তারা ছিল এই উম্মতের সবচেয়ে উত্তম মানুষ সাহাবা একরাম কি ছিলেন এই উম্মতের সবচেয়ে উত্তম মানুষ ছিলেন তারা আবার রহা কুলুবান যাদের অন্তরটা ছিল সবচেয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ও কাহা ইলমান এলেমের দিক থেকেও তারা সবচেয়ে গভীর এলেমের অধিকারী ছিলেন ও আকাল্লাহা তাকাল্লুফান এবং কৃত্রিমতা তাদের মধ্যে ছিল না কৃত্রিমতা বলতে কিছুই ছিল না আল্লাহ তালা তাদেরকে নবীর সহবাতের জন্য নবীর সাহচার্যতার জন্য নবীর সাহাবি হওয়ার জন্য নির্বাচন করেছেন ওয়ালে দিনহি এবং তাদের মাধ্যমে আল্লাহ তারা তার দিনকে কায়েম করার জন্য তাদেরকে নির্বাচন করেছেন সুহান আল্লাহ আল্লাহ তারা তাদেরকে নির্বাচন করেছিলেন অতএব তোমরা তাদের মর্যাদা উপলব্ধি করো বোঝার চেষ্টা করো আসারিহিম এবং তাদের পদাঙ্ক অনুসরণ করো তাদের তরিক অনুসরণ করো কোন খাজা বাবার তরিক অনুসরণ করতে যেও না কোন চিস্তিয়ানা কাদরিয়ানা কোন তরিকা না তরিকা কাদের আল্লাহর রসুল এবং সাহাবা আমাদের তরিকা আর যতদূর সম্ভব তোমরা পারো তামাসাকু মজবুত করে ধরো শক্ত করে ধরো ওয়া আখলাক চরিত্র এবং তাদের আদর্শ তোমরা যতদূর পারো আঁকড়ে ধরো কানু আলাল হুদা আল মুস্তাকিম কেননা তারাই ছিল হেদায়তের উপরে এবং তারাই ছিল সেরাতে মুস্তাকিমের উপরে কাজে ওই তরিকার অনুসরণ করো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কতগুলো হাদিস পরিষ্কার করে দিলেন এইভাবে হাদিসে পরিষ্কার করা আছে যে আমরা তরিকা অনুসরণ করবো কার রাসুলের তরিকা যে তরিকা আল্লাহ রসুল নিজে ছিলেন যে তরিকায় সাহাবাইকরাম ছিলেন সেই তরিকার অনুসরণ করতে বলা হয়েছে সেজন্য বলছি আজকের আলোচনায় ছিল যে কেমত পর্যন্ত একটা দল হক থাকবে আর একটা দল বাতিল থাকবে হক এবং বাতিলের যুদ্ধ সেই জান্নাত থেকে শুরু হয়েছে শয়তানারী আদমের মধ্যে এরপরে আমি এটার ইতিহাস জানলাম যে কেমন পর্যন্ত এটা চলতে থাকবে শেষ পর্যন্ত দাজ্জাল আসবে তার সাথে ইসা সালামের লড়াই হবে এর মাধ্যমে হক এবং বাতিলের যুদ্ধের সমাপ্তি ঘটবে চলতে থাকবে এজন্য ইসলামের জন্য পরীক্ষা দিতে হবে পরীক্ষা ছাড়া স্বর্ণ যদি সুন্দরী নারীর গলায় উঠতে চায় তাহলে তাকে পরীক্ষা দিতে আগুনে পোড়া খেতে হয় এরপরে লোহার বাড়ি খেতে হয় এরপরে হার হয় তারপরে গড়ায় উঠে ঠিক তেমনি ভাবে যদি মুসলিম জাতিকে আবার বিজয় লাভ করতে হয় তাহলে তাকে আবার সেই সত্যিকার অর্থে ইমানদার হতে হবে যেভাবে সাহাবাই কেরামদের ইমান ছিল কোরআনে বলা আছে তাহিনু তাহিনু তোমাদের কোনো চিন্তা নেই ওয়ালা তাহাজানু তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই ওয়াং তুমুল আলাউনা তোমরাই থাকবে বিজয়ী তোমরাই থাকবে সমাদৃত ইংকুং মেনিন যদি তোমরা কি হও মমিন হও তো মমিন হলে তোমার বিজয়ী থাকবে এখন কেন মার খাচ্ছি বোঝা গেল মমিন হতে পারি নাই মমিন কেমন হবে এই তো ইমানের অবস্থা কোরআন হাদিসের ইসলামকে আপনি একটু পড়বেন আর এরপরে সমাজের ইসলামকে বিচার করবেন দেখেন ইসলাম কোথায় আছে এই জন্য পরীক্ষা আসবে পরীক্ষা আল্লাহ রসুল সাল্লাহ নিজে দিয়েছেন যুগে যুগে নবীরা পরীক্ষা দিয়েছেন এইভাবে জাকের সালামকে করাত দিয়ে চিরা হয়েছে মৌসা আলাহ নীল জড়িয়ে পার হতে হয়েছে ইয়াকুব আলাহ সালাম চল্লিশ বছর মধ্যে ক্রন্দন করেছেন ইউসুফ আলাহ সালাম কুয়ায় নিক্ষিপ্ত হয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দান্না শহীদ করেছেন বেলালকে উত্তপ্ত বালির উপরে শুয়ে দেওয়া হয়েছে সুমাইয়া টুকরো টুকরো করা হয়েছে এরকম জরিরাকে চক্ষু উঠে নেওয়া হয়েছে চামড়া খুলে নেওয়া হয়েছে বদরের যুদ্ধে চোদ্দ জন সাবি শহীদ হলো অহুদের যুদ্ধে সত্তর জন সাবি শহীদ হলো হামজারা দিল্লাহ বারো টুকরো করা হলো এরকম খাব্বাবিনী আরাতকে জ্বলন্ত আঙ্কার উপরে শুয়ে দেওয়া হলো খোবাবিনী আদিকে ফাঁসি দেওয়া হলো হোজাফা সোহাইলিকে জ্বলন্ত আঙ্গারের তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছিল এরকম ভাবে এক একজন সাহাবিকে এক এক নির্যাতন সহ্য করতে হয়েছে যুগে যুগে মুসলিমরা নির্যাতন করে সহ্য করে বাতিলে মোকাবেলা করেছে এবং এরপরে আল্লাহ তারা বিজয় দান করেছেন সেজন্য আজকের আলোচনা ছিল জালুতের বিরুদ্ধে তালুতের বাহিনী যখন যুদ্ধে নামলেন তখন তারা দোয়া করেছিলেন শুরুতে আয়াত ছিল তারা কি বলেছিলেন ওয়ালাম্মা বারাজু লিজালু তাওয়াজুনুদিহি ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা আনসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়া রাব্বুল আলামিন আমরা তোমার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছি তোমার দিন কায়েমের জন্য বাতিলের মোকাবেলায় দাঁড়াচ্ছি রব্বানা আফ্রিকা সবরান ও রব্বুল আলমিন যেন আমরা পালাইয়া না যাই দৌড় দিয়ে না যাই যুদ্ধের ময়দান থেকে যেন না ভাগি আফ্রিকা আলাইনা সবরান আপনি আমাদের উপরে সবর তথা অটল এবং দৃঢ়তা স্থিরতা ঢালি দেন যুদ্ধের ময়দান থেকে পালানো গুনায় কাবিরা আফ্রিকা আলাইনা সবরান ও সাব্বিত আকদা মানা আপনি আমাদের কদমকে পাওকে স্থির রাখেন আল্লাহ আকবার রোম সম্রাটের পারস্য সম্রাটের সেনা প্রধান সেনাবাহিনী প্রধান সিফাসালার রস্তমের সঙ্গে মুসলিম সেনাপতি খালিদ বিন অলিদের বাহিনীর যুদ্ধ হবে আমিরুল মোমিনিন জিজ্ঞেস করেন যে খালেদ তোমার কতজন সৈন্যর প্রয়োজন পারস্য বাহিনীর সৈন্য সংখ্যা তিন লাখ তার মোকাবেলায় যুদ্ধ করতে কত দরকার তিরিশ জন কিন্তু কম হয়ে গেল আচ্ছা ঠিক আছে তাহলে আটত্রিশ জন এই কয়জন সৈন্য নিয়ে চলে আসলে অবশ্য তারপরে কিছু আরো বেশি দেওয়া হয়েছিল ইতিহাস বিভিন্ন রকম আছে সাহাবা রাম যখন যুদ্ধের জন্য রণাঙ্গনে উপস্থিত হলেন রোস্তম আগের থেকেই মুসলমানদের বীরত্বের কাহিনী শুনেছিল রাতের বেলায় গোয়েন্দা পাঠালো দেখো মুসলমানরা কি করে গোয়েন্দারা গিয়ে দেখে মুসলমানরা কান্দে কান্নায় চোখ দিয়ে পানি পড়ে ডুকরে ডুকরে কাঁপছে রস্তমকে বলল যে এদের সঙ্গে আমরা কি যুদ্ধ করব ওরা তো ভয়ে কাঁদতে কাঁদতে একেবারে চোখের পানি ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে মরতেছে রস্তম মনে করলো যে তাহলে এদের সঙ্গে বেশি শক্তি নিয়ে নামার কোনো প্রয়োজন নেই তারপরে এক লাখ নিয়ে নামছে যুদ্ধ শুরু হলো খালেদ বিনোদের বাহিনীর এক একজন সৈন্য ওদের প্রায় ওদের চার হাজার সৈন্যকে ওদের নয় হাজার সৈন্যকে হত্যা করলো চার হাজারকে গ্রেফতার করলো রস্তম বলল যে সর্বনাশ যুদ্ধ থামাও রিপোর্ট ভুল ছিল রাতের বেলায় আবার বহুদর্শী বহু বিচক্ষণ গোয়েন্দা পাঠালো মুসলমানদের শিবিরে যাও মুসলমানরা কি করে দেখো আজকেও গোয়েন্দারা গিয়ে দেখে যে ঠিকই তো ভোর রাত্রে মুসলমানরা কান্দে তাহলে কান্না তো ঠিক আছে কি জন্য কান্নাকাটি করে এটা জানা দরকার কান্নাকাটি করে কি বলে এই কোরআন আয়াত আছে রব্বানা আফ্রিকা আলাইনা সবরাউ সাব্বিত আকদামানা অংসুরনা আলাল কওমিল কাফিরিন আয়াত পড়তেছে ও রব্বুল আলামিন আগামীকাল ভোরে আমরা তোমার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হচ্ছি রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানে যেন ভয় পেয়ে আমি না পালাই তরবারির যখন চমক সাদা তরবারির সামনে ঘটতে থাকবে ইমান মজবুত করে বেটা যুদ্ধের ময়দানে যা দেখবে ইমান সারা জীবন জিকির করে যা মজবুত করো বাড়ি একটা দেখলে ইমান সব চলে যাবে আল্লাহর কাছে সব গায়রুল্লাহ ভুলে যাবে যখন দেখবে যুদ্ধের ময়দানে গুলি আসতেছে একটা পকেট দিয়ে যাচ্ছে একটা মাথার উপর দিয়ে একটা ডান পাশ দিয়ে একটা বাম পাশ দিয়ে তখন ইমান থাকবে কার উপরে তখন আর কোনো খাতা পাওয়া থাকবে ইমান যদি মজবুত করতে চাও তাহলে যাও মজা নেই বসে জিকির করে ইমান মজবুত করে ইমান মজবুত করো না শয়তানের তরিকা অবলম্বন করছো সেটা চিন্তা করে দেখো দোয়া করছে রব্বর আলামিন আগামী দিন যুদ্ধের ময়দান অবতীর্ণ হচ্ছি ওই যুদ্ধের ময়দানে যেন কুফ্ফারদের তরবারি দেখে ভয় পেয়ে পালিয়ে না যাই তরবারির ধার দেখে যেন ভয় পেয়ে না যাই আফ্রিকা আলাইনা সবরান আমাদের দিলের মধ্যে সবর তথা অটল থাকা স্থির থাকা তুমি ঢেলে দাও অসাব্বিত আকদা মানা আমাদের কদমকে তুমি তোমার রাস্তায় জেহাদ করার স্থির রাখো অংসরনা আলাল কৌমিল কাফিরিন কাফেরদের বিরুদ্ধে তুমি আমাদেরকে বিজয় দান করো আমাদেরকে সাহায্য করো অরব্বুল আলমিন যুদ্ধ করতে করতে যেন আমি টুকরো টুকরো হয়ে যাই আমার যেন লাশ খুঁজে না পাওয়া যায় কেউ যেন বলতে না পারে আমি গোসল করাইছি কেউ যেন বলতে না পারে আমি কাঁধে নিয়ে গেছি কেউ যেন বলতে না পারে আমি কবর দিয়েছি অরাব্বুল আলমিন এমন ভাবে যেন টুকরো টুকরো হয়ে যায় আমার যেন কবর দেওয়ার প্রয়োজন না হয় লাশ বহন করার প্রয়োজন না হয় দোয়া করে এবারে গোয়েন্দারা বুঝতে পারলো দোয়া কান্নাকাটি করে ঠিক কিন্তু আমাদের ভয়তে না এবারে রস্তম কি বলল দেখো মুসলমান সৈন্যরা কান্নাকাটি করে ঠিকই কিন্তু সেটা তোমার ভয়তে না তাদের কান্নাকাটির কারণ হচ্ছে তারা আল্লাহর কাছে ক্রন্দন করে করে বলছে আল্লাহ তোমার রাস্তায় জেহাদ করতে যাচ্ছি যুদ্ধ করতে যাচ্ছি তুমি আমাকে স্থির রাখো অটল রাখো যেন পালাইয়ে না যাই মৃত্যুর যেন ভয় না পাই আল্লাহ আমি যেন টুকরো টুকরো হয়ে যাই ও কমান্ডার সাহেব শুনে রেখো তোমার সৈন্যদের কাছে সুন্দরী নারী এবং মদের পেয়ালা যত বড় প্রিয় মুসলিম সেনাদের কাছে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া তার চেয়ে বেশি প্রিয় রব্বানা আফ্রিকা আলাইনা ওয়ালাম্মা বারাজুল জালুত ওয়া জুনুদিহি যখন দুর্ধর্ষ জালুত এবং তার সেনা দলের সামনে মুসলিমরা উপনীত হল কলু তখন তারা বলল কি বলল যে আল্লাহ আমরা এত বড় বিশাল বাহিনীর সঙ্গে কেমনে যুদ্ধ করব ভারতের লক্ষ লক্ষ সৈন্য আমেরিকার পারমাণবিক বোমা ভারতের পারমাণবিক বোমা ব্রিটেন তার সঙ্গে আছে অস্ট্রেলিয়া আছে ইসরায়েল আছে ইহুদি আছে কেমনে আমরা যুদ্ধ করবো আল্লাহ তুমি আমাদের কেন এখানে পাঠাইলা এই দোয়া করেছিল বোঝা গেল মমিনরা কোন সময় কুফফারকে ভয় পায় না রব্বানা আফ্রিকা আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা আনসুরনা আলাল কওমিল কাফিরিন ও রাব্বুল আলামিন আমরা তোমার জন্য যুদ্ধে লিপ্ত হচ্ছি জালুতের বিশাল বাহিনী দুর্ধর্ষ সেনা ওদের হাতে আছে অস্ত্র আছে ঘোড়া আছে উট আছে আমাদের তেমন কিছুই নেই রাব্বুল আলামিন আমাদের সঙ্গে তুমি তো আছো রব্বানা আফ্রিকা আলাইনা সাবরা ও সাব্বিত আকদামানা রাব্বুল আলামিন তুমি আমাদেরকে অটল থেকে যুদ্ধ করার তৌফিক দান করো আমাদের কদমকে স্থির রাখো অংশুর কৌমিল কাজল কাফিরিন কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো হুম বেজনিল্লাহি আল্লাহ তালা বলছেন ফাহাজামু হুম বেজনিল্লাহি আল্লাহ তারা ওদেরকে পরাজিত করলেন ওদেরকে পরাস্ত করলেন ওদেরকে ধ্বংস করলেন আল্লাহর নির্দেশে অকতালা দাউদ জালুতা এবং দাউদ জালুদকে হত্যা করলো যে ব্যক্তি অহংকার করেছিল যে ব্যক্তি চ্যালেঞ্জ করেছিল আমাকে কে হত্যা করতে পারবে দাউদ একজন যুবক তাকে হত্যা করে ফেলল ওয়াতাহুল্লাহুল মুলকা ওয়াল ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশাউ ওয়া লাউলা দাফউল্লাহিন নাস বিবাদিন এরপর আল্লাহ তারা বলছেন যুগে যুগে যত লোক অহংকার করেছে যুগে যুগে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আল্লাহর জমিনে বসে নিজের প্রভুত্ব কায়েম করেছে আল্লাহর দিনকে যারা চক্রান্ত করে পরিবর্তন করেছে আল্লাহর কালামকে যারা বাতিল করে দিয়েছে যে সমস্ত লোকেরা আল্লাহর শাসনকে পরিবর্তন করে দিয়েছে চাই সে শাসক গোষ্ঠী হোক আর চাই ধর্মীয় যাজক গোষ্ঠী হোক যারাই করেছে এই দুই দলের লোকেরা এই যুগে যে ক্ষতি করেছে কয় দলের লোকেরা এক দলের শাসক আর একদিকে যাজক একদিকে শাসক আর একদিকে এক শ্রেণী আলেম যারা ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্ন তরিকা তৈরি করে করে মুসলমানদেরকে বিভক্ত করে দিয়েছে মুসলমানদের টুপি পার্থক্য করে দিয়েছে এইটা এই পীরের টুপি ওইটা ওই পীরের টুপি এটা এই তরিকার টুপি এটা ওই তরিকার টুপি জামার মধ্যে পার্থক্য পাগড়ির মধ্যে পার্থক্য এমনকি পাগড়ির বুতামের মধ্যেও পার্থক্য আছে না খেয়াল করে দেখবেন কত রকম বুতাম আছে বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবাদিন আল্লাহ তালা যদি একদল মানুষকে দিয়ে আর একদল মানুষকে প্রতিহত না করতেন একদলকে দিয়ে আর একদলকে দমন না করতেন ক্ষমতা কয়দিনের স্থায়ী কারো জন্য না এ আয়াত বলছে যখনই আমি কাউকে ক্ষমতা দেই সেই ক্ষমতার যখন অপব্যবহার শুরু করে তখন আল্লাহ তারা আর দলকে চাপাই দেন আর এক দল শক্তিশালী হয় অতিলকাল আইয়ামুনুদা বাইনান নাস আল্লাহ বলছেন আমি এরকম পরিবর্তন করতে থাকবো একদল বেশি বাড়াবাড়ি করবে আর একদল দিয়ে দমন করব ওই দল বাড়াবাড়ি করবে আর একদল দল দিয়ে দমন করব বাড়াবাড়ি করে থাকে দুনিয়া দেখে না দুনিয়া যদি বিচার শুরু হয়ে যায় হ্যাঁ? যেই বাড়াবাড়ি করবে ওরে দমন করার জন্য আরেকজন চলে আসে ওয়ালাউলা দাফুল্লাহিন্নাস বাদাহুম বিবাদিন একদল মানুষকে যদি আর দল মানুষ দিয়ে দমন না করতাম একদলকে দলকে দিয়ে আর দলকে প্রতিহত না করতাম লাফাসা লাফাসাদাতিল আরদু তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত দুনিয়ার মধ্যে কোন রকম মানুষ বসবাস করতে পারত না জালিমরা সব শেষ করে ফেলত কিন্তু আল্লাহ তালা আলামিন গোটা বিশ্ববাসীর জন্য তিনি বড় অনুগ্রহশীল দয়াশীল তিনি দয়া করে এই ইন্তজাম করেছেন এই নিজাম ঠিক রেখেছেন এরপর আল্লাহ তারা বলছেন তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কে এতক্ষণ যা বললাম কেউ অস্বীকার করতে পারে কারণ জেহাদের নাম শুনলে ভয় পায় এই জন্য আল্লাহ তারা কত সুন্দর করে দেখেন তিলকা আয়াতুল্লাহ এগুলো আল্লাহর আয়াত নাতলুহা আলাইকা বিল হককে যেগুলো আপনার প্রতি হক এবং সত্য সহকারে তেলাওয়াত করছি এগুলো কোরআনের আয়াত যে ব্যক্তি কোরআন মানবে সে কে তালকেও মানবে যুদ্ধকেও মানতে হবে যে ব্যক্তি রাসুলকে মানবে তার যুদ্ধ মানতে হবে রসুল যুদ্ধ করেছেন এমনকি রসুলের মৃত্যুর পরে কি পাওয়া গেছে পরবারই পাওয়া গেছে কি পাওয়া গেছে তরবারি পাওয়া গেছে কাজে তরবারি লাগবে তিলকা আয়াতুল্লাহি এ হচ্ছে আল্লাহর আয়াত নাতলুহা আলাই কাবিল হাক্কে যা আপনার উপরে হক সহকারে তেলাওয়াত করছি মুরসালিন নিশ্চয় আপনি একজন রসুলদের অন্তর্ভুক্ত আপনি একজন রসুল সুতরাং যুগে যুগে রসুলগণ যেমন যুদ্ধ করেছেন আল্লাহর দিনের জন্য রক্ত দিয়েছেন আপনাকেও তা করতে হবে ওয়াইন্নাকা লামিনাল মুরসালিন আপনি রসুলদের থেকে একজন যুগে যুগে রসুলরা যেই কাজ করেছেন আপনাকেও সেই কাজ করতে হবে যুগে যুগে রসুলরা মরে গেছেন আপনাকেও শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হবে আপনি দুনিয়াতে স্থায়ী থাকতে পারবেন না আপনাকে দিন প্রচারের জন্য দিন কায়েমের জন্য পাঠানো হয়েছে আপনি সেই কাজ করবেন ওয়াইনাকা লামিনাল মুরসালিন আপনি তো রসুলদের মধ্যে একজন তিলকার রসুল ফদ্দাল না বাদাহম আলা বাদিন এ হচ্ছে রাসুল যাদের উপরে আমি কতকগুলোকে কতগুলো অগ্রাধিকার দিয়েছি কোন রসুলের মর্যাদা বেশি কোন রসুলের মর্যাদা তুলনামূলক কম তিলকার রসুলও এরা হচ্ছেন রসুল যারা যুদ্ধ করেছেন যারা দিন কায়েম করেছেন মারামারিও করেছেন তিলকার রসুলও ফদ্দল আমি তাদের কতকগুলো রসুলকে কতকগুলোর উপর অগ্রাধিকার দিয়েছি মিনহুম্মান কাল্লামাল্লাহু তাদের মধ্যে কোন কোন রসুল এমন ছিলেন মান কাল্লাম আল্লাহ যার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেছেন এবং তাদের মধ্যে কেউ এরকম যাদের মর্যাদা অনেক বৃদ্ধি করে দিয়েছেন কারো সঙ্গে কথা বলেছেন কারো সঙ্গে আল্লাহ তারা কথা বলেন নাই অন্য দিক থেকে তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন ওয়াতাইনা ইসাবনা মারিয়াম আল বাইয়িনাতি ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস আর আমি সাহেব ইবনে বাইয়েনাত দান করেছি সুস্পষ্ট বিধান কোনো মারামারি লাগতো না কোনো কাটাগারি করতো না সবগুলোকে আল্লাহ তালা একেবারে মমিন বানাইতে পারেন কিনা সব মানুষকে একেবারে ফেরেস্তা বানাইতে পারেন কিনা পারেন আল্লাহ তালা বলছেন আল্লাহু যদি আল্লাহ তালা ইচ্ছে করতেন মা কথা তালাল্লাহ দিন তাহলে এর পরে যারা আসলো তারা মারামারি করতো না কেতাল করতো না মারামারি করতো না মিমবাদে মা যা আতহুমুল বাইজিনাতু তাদের কাছে সুস্পষ্ট বিধান আসার পরে তারা ইখতলাফ করতো না মারামারি করতো না ওয়ালাকিন ইখতালাফু কিন্তু মানুষেরা মতবিরোধ করে ইখতলাফ করেছে ইখতলাফ আসলো হাদিসেও বলে ইখতলাফ হবে কোরআনও বলে ইখতলাফ হবে কাজে আপনি যে বলবেন এত দল এত মত এত মতবিরোধ কোন দিকে যাব এই সব কাহিনী করে আল্লাহর কাছে নাজাদ পাতা পিটানের চলে সোজা হয়ে যাবে একেবারে আল্লাহ তারা বলেছেন পরিষ্কার একতলাফ হবে ওয়ালাকিন ইখতালাফু ওরা একতলাফ করেছে একতলাফ হবে ফামিন হুম্মান আমানা অমিন হুম্মান কাফারা ওদের মধ্যে একদল মানুষ ইমান আনলো আর একদল কুফুরি করলো ফামিন হুম্মান আমানা একদল পরিষ্কার মমিন হল আর দল কুফুরি করলো এক দলে শিরিক করলো আর এক দলে শিরিক করলো না আমিন হুম্মান আমানা আমিন হুম্মান কাফার ওয়ালাউশা আল্লাহু মাকতা তালু যদি আল্লাহ তালা চাইতেন তাহলে ওরা মারামারি করতো না কেতাল করতো না ওয়ালা কিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদু কিন্তু আল্লাহ তালা যেটা চান সেটা আল্লাহ তালা করেই ছাড়েন এটা আল্লাহর ইচ্ছা কাজে এটা চলতে থাকবে পৃথিবী যতদিন থাকবে এই মারামারি কাটাকাটি চলতে থাকবে অন্যায়ের বিরুদ্ধে হকের লড়াই চলতে থাকবে অন্যায়ের বিরুদ্ধে কাজে বোঝা গেল যে মমিনরা মারামারি করবে কার জন্য আল্লাহর জন্য মমিনরা মারামারি করবে আল্লাহর দিন কায়েমের জন্য মমিনরা মারামারি করবে দিনের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এবং সমস্ত জুলুম নির্যাতন অসত্যের বিরুদ্ধে লড়াই করবে সেটাই আজকে ছিল আলোচনার মূল বিষয়গুলো যে কেয়ামত পর্যন্ত এই সেই জান্নাতের থেকে শুরু করে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সত্য এবং মিথ্যা হক এবং বাতিলের লড়াই শুরু হয়েছে এবং চলছে এবং চলতে থাকবে এর মধ্যে মমিন যারা তারা আল্লাহর উপর ভরসা করে হকের উপর অটল থাকবে বাতিলের মোকাবেলা করবে এটাই হলো এই সবক আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান করুন وصلى الله تعالى على نبينا محمد وعلى آله أجمعين